তোরা দেখ দেখ দেখ রে চাহিয়া আল্লাহ রাজা বাইল এইবার এন্থ্রাক্স হইয়া তোরা দেখ দেখ দেখ রে চাহিয়া আল্লাহ রাজা বাইল এইবার এন্থ্রাক্স হইয়া তোরা দেখ দেখ দেখ রে চাহিয়া আল্লাহ রাজা বাইল এইবার এন্থ্রাক্স হইয়া এন্থ্রাক্সের প্রকোপ দেখে জঙ্গলি বুশের যে কাঁপে এন্থ্রাক্সের প্রকোপ দেখে জঙ্গলি বুশের যে কাঁপে এন্থ্রাক্সের প্রকোপ দেখে জঙ্গলি বুশের যে কাঁপে তাহার তাহার কাপন দেখে বিশ্ববাসী মরে হাসিয়া তোরা দেখ দেখ দেখলে চাহিয়া আল্লাহ রাজা বাইল এবার এন্ট্রান্স হইয়া তোরা দেখ দেখ দেখলে চাহিয়া আল্লাহ রাজা বাইল এবার এন্ট্রান্স হইয়া বুশপাওয়েলের ঘরের পরে বিন লাদেনের খড়গ ঝুলে বুশপাওয়েলের ঘরের পরে বিন লাদেনের খড়গ ঝুলে বুশপাওয়েলের ঘরের পরে বিন লাদেনের খড়গ ঝুলে ওদের ওদের কাপড় খারাপ হইল উসামারে দেখিয়া তোরা দেখ দেখ দেখে চাহিয়া আল্লাহ رضا بيلو إبر أنفاس ويا তোরা দেখ দেখ দেখে চাহিয়া আল্লাহ رضا بيلو إبر أنفاس ويا বিশ্ববাসীর পায়ে ধরে বলছে কুশমি নতি করে বিশ্ববাসীর পায়ে ধরে বলছে কুশমি নতি করে বিশ্ববাসীর পায়ে ধরে বলছে কুশমি নতি করে মাগো মাগো একটা শূন্য দিয়া জান্না দয়া করিয়া তোরা দেখ দেখ দেখতে চাহিয়া আল্লাহ রাজা বাইলো এবার এনসার সুইয়া তোরা দেখ দেখ দেখলে চাহিয়া আল্লাহ রাজা এবার কেমন বেসরম বেহায়া হইয়া ব্রিটেন আমেরিকা কেমন বেসরম বেহায়া হইয়া ব্রিটেন আমেরিকা কেমন বেসরম বেহায়া হইয়া ব্রিটেন আমেরিকা আরে আরে বাহাদুরি দেখায় নারী শিশু মারিয়া তোরা দেখ দেখ দেখলে চাহিয়া আল্লাহ রাজা বাইল এবার এন্ট্রান্স হইয়া তোরা দেখ দেখ দেখলে চাহিয়া আল্লাহ রাজা বাইল এবার এন্ট্রান্স হইয়া বীর মুসলিম অস্ত্র ধরো মার্কিনীদের নিপাত করো বীর মুসলিম অস্ত্র ধরো মার্কিনীদের নিপাত করো বীর মুসলিম অস্ত্র ধরো মার্কিনীদের নিপাত করো চলো চলো হোয়াইট হাউস ধ্বংস করি খোদার নাম লিয়া তোরা দেখ দেখ দেখে চাহিয়া আল্লাহ রাজা বাইলো এবার এনথ্রাক্স হইয়া তোরা দেখ দেখ দেখে চাহিয়া আল্লাহ রাজা বাইলো এবার এনথ্রাক্স হইয়া তোরা দেখ দেখ দেখে চাহিয়া আল্লাহ রাজা বাইলো এবার এনথ্রাক্স হইয়া তোরা দেখ দেখ দেখতে চাহিয়া আল্লাহ রাজা বাইলো এবার তোরা দেখ দেখ চাহিয়া আল্লাহ রাজা বাইলো এবার বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল আবাল যুবা বৃদ্ধ সবে চল জিহাদে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল আবাল যুবা বৃদ্ধ সবে চল জিহাদে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল সন্ত্রাসবাদ করবে খতম বলছে কে রে কে সন্ত্রাসীদের গডফাদার ওই আমেরিকা যে সন্ত্রাসবাদ করবে খতম বলছে কে রে কে সন্ত্রাসীদের গডফাদার ওই আমেরিকা যে সন্ত্রাসবাদ করবে খতম বলছে কে রে কে সন্ত্রাসীদের গডফাদার ওই আমেরিকা যে সন্ত্রাসবাদ লালন করার সন্ত্রাসবাদ লালন করার পাবিরা তুই ফল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল আবাল যুবা বৃদ্ধ সবে চল জিহাদে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বোমাবাজির শীর্ষ নেতা এই আমেরিকা অত্যাচারের দেয় মহড়া নিশা বোমাবাজির শীর্ষ নেতা এই আমেরিকা অত্যাচারের দেয় মহড়া নিশা বোমাবাজির শীর্ষ নেতা এই আমেরিকা অত্যাচারে দেয় মহড়া নিশা নির্বিচারে মানুষ মেরে নির্বিচারে মানুষ মেরে বহাই খুনের ঢাল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল আবাল যুবা বৃদ্ধ সবে চল জিহাদে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল অবুজ শিশু অবলা নারী কাউকে ছাড়ে না মুছে দিতে চাইছে মুসলমানের নিশানা অবুজ শিশু অবলা নারী কাউকে ছাড়ে না মুছে দিতে চাইছে মুসলমানের নিশানা অবুজ শিশু অবলা নারী কাউকে ছাড়ে না মুছে দিতে চাইছে মুসলমানের নিশানা রুখব ওদের আছে মোদের রুখব ওদের আছে মোদের বুকে ইমানি বল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল আবাল যুবা বৃদ্ধ সবে চল জিহাদে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল আবাল যুবা বৃদ্ধ সবে চল জিহাদে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল বীর পুরুষের দল চল আফগানেতে চল সেই ধুধু মরু প্রান্তর আর বন্ধুর গিরিগুহা থেকে ভেসে আসছে কার যেন কান্নার ধ্বনি কে সে হায় সে তো আমার মা কেন কাঁদছে সে কাঁদবেই তো তার বুকের ধন যে ছিনিয়ে নিয়েছে মার্কিনীদের বোমার আঘাত চলো না তাকে একটু সান্ত্বনা দেই মাগো তুমি কেঁদো না তুমি তো কিছুই হারাওনি বরং পেয়েছো অনেক কিছু তুমি আরোহণ করেছো সফলতার স্বর্ণ শিখর কেঁদো না গো মা কেঁদো না গো মা কেঁদো না গো মা কেঁদো না গো মা ও মা তোমারি কান্না দেখে কাঁদে আকাশ বাতাস ওই নীলিমা কেঁদো না গো মা কেঁদো না গো মা মাগো তোমার ছেলে ঘুরছে দেখো জান্নাতের ওই বাগ বাগানে পরম সুখে আছে যে সে ফিরদাউসের ঋতু প্রাসাদে মাগো তোমার ছেলে ঘুরছে দেখো জান্নাতের ওই বাগ বাগানে পরম সুখে আছে যে সে ফিরদাউসের রুচু প্রাসাদে কোথাও খুঁজে পাবে না তুমি তোমার প্রাণের ছেলের উপমা কেদো না গো মা কেদো না গো মা মাগো একটি ছেলে হারিয়ে তুমি হলে লাখো ছেলের জননী শহীদেরই জননী হয়ে হলে তুমি এক সফল নারী মাগো জীবন ধন্য হলো মরণে অনে তব তুলনা কেদনা গোমা কেদনা গোমা মা ও মা মাগো তোমার ছেলে কিয়ামতে আজ খোদার কাছে তোমায় সাথে নিয়ে যাবে জান্নাতের রাজ মাগো তোমার ছেলে কিয়ামতে করবে সাফায়াত খোদার কাছে তোমায় সাথে নিয়ে যাবে জান্নাতের রাজ তাই তো তোমায় বলি কেদো না গো মা কেদো না গো মা কেদো না গো মা কেদো না গো মা কেদো না গো মা ও মা তোমারি কান্না দেখে কাঁদে আকাশ বাতাস ওই নীলিমা কেঁদো না গো মা কেঁদো না গো মা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে কিছু নামধারী মুসলমান তথা মুনাফিকরা ইসলামের যথেষ্ট ক্ষতি সাধন করেছে ইসলামী শক্তির পানস্পন্দন আফগানিস্তানও আজ সেরূপ এক মুনাফিকের কোপানলের শিকার কে সেই মুনাফিক চলুন না তাকে কিছু বলি আমার মুশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মুশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মুশারফ ভাই রে তুমি একই করলা রে প্রতিবেশী আফগানিস্তান প্রতিবেশী আফগানিস্তান পর করিলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে বন্ধু রূপে মার্কিনীদের জায়গা দিলা রে সেখান থেকে মার কলি যায় সেখান থেকে মোর করি যায় আঘাত হানে রে আমার মোশারফ ভাই রে তুমি এ কি করলা রে আমার মোশারফ ভাই রে তুমি এ করলা রে প্রতিবেশী আফগানিস্তান প্রতিবেশী আফগানিস্তান পর করিলা রে আমার মোশারফ ভাই রে তুমি এ কি করলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে বিশ্ব জুড়ে শয়তানেরা একসাথে হইছে তুমি যে তাদের খাতায় তুমি যে তাদের খাতায় নাম লেখাইলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে প্রতিবেশী আফগানিস্তান প্রতিবেশী আফগানিস্তান পর করিলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে তিরাশি ভাগ পাকিস্তানি তোমার বিপক্ষে সুযোগ পেলে তোমার বারো সুযোগ পেলে তোমার বারো বাজায় দিবে রে আমার মুশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মুশারফ ভাই রে তুমি একই করলা রে প্রতিবেশী আফগানিস্তান প্রতিবেশী আফগানিস্তান পর রে আমার মুশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মুশারফ ভাই রে তুমি কি করলা রে মুসলিম হইয়া এমন কামতি কেমনে করলা রে কান্ধরিয়া তবা কইরা কান্ধরিয়া তবা কইরা ফিরায় আসরে আমার মুশারফ ভাই রে তুমি কি করলা রে আমার মুশারফ ভাই রে তুমি কি করলা রে প্রতিবেশী আফগানিস্তান প্রতিবেশী আফগানিস্তান পর করিলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে আমার মোশারফ ভাই রে তুমি একই করলা রে তালেবান তালেবান তালেবান Taliban, Taliban, Taliban. Taliban, Taliban, Taliban. Taliban, Taliban, Taliban. Taliban, Taliban, Taliban. Taliban, Taliban, Taliban. জাগো জাগো নজবান শোনো বীর সামার আহ্বান শোনো আল কোরআনের আযান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান ক্ষণে ক্ষণে মজলুমান মুসলমান হারায় ইজ্জত সম্মান ক্ষণে ক্ষণে মজলুমান মুসলমান হারায় ইজ্জত সম্মান ওঠো ওঠো ও হে লড়াকুটান করো সবে বীরত্ব বিধান ক্ষণে ক্ষণে মজলুমান মুসলমান হারায় ইজ্জত সম্মান ওঠো ওঠো ও হে লড়াকুটান করো সবে বীরত্ব বিধান মোরা তো হব না আর অপমান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান জাগো জাগো নজওয়ান শোনো বীর সামার আহ্বান শোনো আল কোরআনের আজান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান স্বাধীন হলো আজি আফগানিস্তান এ যে রক্ত সাগরের প্রতিদান স্বাধীন হলো আজি আফগানিস্তান এ যে রক্ত সাগরের প্রতিদান আল্লাহর পথে জীবন করো দান চালিয়ে যাও সদা অভিযান স্বাধীন হলো আজি আফগানিস্তান এ যে রক্ত সাগরের প্রতিদান আল্লাহর পথে জীবন করো দান চালিয়ে যাও সদা অভিযান কায়েম করো সবে খোদারি বিধান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান জাগো জাগো নজওয়ান শোনো বীর সামার আহ্বান শোনো আল কোরআনের আজান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান বিজয় হওয়া তো তোমাদের শান জালিমের অবয়ব করমলান বিজয় হওয়া তো তোমাদের শান জালিমের অবয়ব করমলান বুলেট ঘরের মাঝে সিনা করো টান টান হবে তুমি চির অনির্বাণ বিজয় হওয়া তো তোমাদের শান জালিমের অবয়ব করমলান বুলেট ঘরের মাঝে সিনা করো টান টান হবে তুমি চির অনির্বাণ খুশি হবেন তবে আল্লাহ মহান তালেবান তালেবান তালেবান Taliban, Taliban, Taliban, Taliban, Taliban, Taliban, Taliban, Taliban, Taliban, জাগো জাগো নজওয়ান শোনো বীর সামার আহ্বান শোনো আল কোরআনের আযান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান তালেবান ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা উসামা মানে তাগুতি তফত ধ্বংসের এক দৃঢ় ঘোষণা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা উসামা মানে তাগুতি তখ্ত ধ্বংসের এক দৃঢ় ঘোষণা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা উসামার ডাকে সাড়া দিতে চলো যায় আফগান জিহাদে তার সাথে যুদ্ধ করে মোরা ধন্য হব এই জীবনে উসামার ডাকে সাড়া দিতে চলো যায় আফগান জিহাদে তার সাথে যুদ্ধ করে মোরা ধন্য হব এই জীবনে সে যে এক দুর্জয় সে যে এক নির্ভয় সে যে মেজলুমের প্রেরণা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা উসামা মানে তাগুতি তখ্ত ধ্বংসের এক দৃঢ় ঘোষণা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা ওই দেখো সামা বিলিয়ে দিল জানমাল জিহাদের খাতিরে মাথা খারাপ করে দিল আজ সে আমেরিকা ও ব্রিটেনের ওই দেখো সামা বিলিয়ে দিল জানমাল জিহাদের খাতিরে মাথা খারাপ করে দিল আজ সে আমেরিকা ও ব্রিটেনের সে যে এক সৈনিক বিজয়ের প্রতীক সে যে প্রভুর এক করুণা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা উসামা মানে তাগুতি তত্ত ধ্বংসের এক দৃঢ় ঘোষণা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা ইমানি প্রদীপ উসামা জিহাদি প্রতীক উসামা